বলো আকাশের ঋষি কত দূরে সে কত দূরে মকা মদিনার দেশ সেথায় যেতে মোর মন আর তো সহে না আর সহে না মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দিওয়ানা বলো আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ সেথায় যেতে মোর মন আর তো সহে না আর সহে না সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহে না আর সহে না মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা আর কত কাঁদব মদিনার পথ চেয়ে দাও না দেখা তুমি স্বপনে আমায় সে আর কত কাঁদব মদিনার পথ চেয়ে দাও না দেখা তুমি স্বপনে আমায় সে আর কত কাঁদব মদিনার পথ চেয়ে দাও না দেখা তুমি স্বপনে আমায় এসে কাছে এসে ভালোবেসে কাছে এসে ভালোবেসে দাও না দেখা তুমি দাও না মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দেওয়ানা বলো আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহে না আর সহে না সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহে না আর সহে না মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন দিওয়ানা এসেছিলে তুমি ধরা ধামে কোরআন নিয়ে আমার সমাজে দিলে তুমি আলো জ্বালিয়ে এসেছিলে তুমি ধরা ধামে কোরআন নিয়ে আধার সমাজে দিলে তুমি আলো জ্বালিয়ে এসেছিলে তুমি ধরা ধামে নিয়ে আধার সমাজে দিলে তুমি আলো জ্বালিয়ে শুয়ে আছো কত দূরে শুয়ে আছো কত দূরে মন বলে আছো মদিনাই মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে বোর ওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে নূর মন দিওয়ানা বলো আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ আকাশের সীমানা কত দূরে শেষ কত দূরে মকা মদিনার দেশ সে যেতে মোর মন দিওয়ানা আর তো সহে না আর সহে না সেথায় যেতে মোর মন দিওয়ানা আর তো সহে না আর সহে না মদিনা মদিনা মদিনা মদিনা কোথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর বন্দিওয়ানা মদিনা মদিনা মদিনা মদিনা সেথায় যেতে মোর মন্দিওয়ানা